মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা ব্যঙ্গকারীদের ফাঁসি করি কামনা ব্যঙ্গকারীদের ফাঁসি করি কামনা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির আঘাত হেনে ধ্বংস কর শত্রু নবীজির বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির আঘাত হেনে ধ্বংস কর শত্রু নবীজির মার্কিনীদের আস্তানাতে আগুন জ্বালাও না মার্কিনীদের আস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা গর্জে উঠো বিশ্ব নবীর আছো যারা মরিদ খতম করো আবু জাহেলের ফুতি সাগরিদ গর্জে উঠো বিশ্ব নবীর আছো যারা মরিদ খতম করো আবু জাহেলের ফুতি সাগরিদ করতে হবে এবার কবর রচনা করতে হবে তাদের এবার কবর রচনা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মহানবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এরই জন্য দায়ী হলো বারাক ওবামা মহানবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এরই জন্য দায়ী হলো বারাক ওবামা ভুষের মতো জুতা খাইতে দেরি হবে না ঘুষের মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা পরিচালক শ্যামবাসাইলের ফাঁসি মোডা চাই এই পৃথিবীর কোথাও তাহার হবে না রে ঠাই পরিচালক শ্যামবাসাইলের ফাঁসি মোডা চাই এই পৃথিবীর কোথাও তাহার হবে না রে ঠাই অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবি না অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবি না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা ওই হারমিতে ফাঁসি করি কামনা ওই হারমিদের ফাঁসি করি কামনা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বিশিষ্ট গীতিকার সুরকার ও ইসলামী সঙ্গীত শিল্পী রহমতুল্লাল হাবিবের কণ্ঠে বিপ্লবী পরিবেশনা বিশ্বনবীর ব্যঙ্গ কেন